của một người mới Thời gian Chúng tôi sẽ có những cái Và hành trình Và các cái hai Thank you.

people who can do what they want. I can do what they want. My God is my God is my God is my God is my God is my God is my God is my God is the first thing that comes up to me, what I want to do is to go to the room, to the government, to the government, to the And then I do what I want to do, I want to do what I want to do. But what I want to do is to go to the government.

we're not surprised that there's nothing, we're not seeking chaos because of the right that we know nothing and so forth. We're not easy about our conversations with God and what we have made. We're not lying when we have a sense of what we love, we know nothing, we are doing better than this. Or bad money, money, we know not all the stuff we're doing, we can bring it up to our very. We're not using the word, we're not using the word, we're not using the word,

Whatever that expense la la that is dependent. That que es thing. The first thing that was going on, which de that there are rumors. que used to be that the systemic was connected. And the systemic was very good. And

Gracias.

bảy bảy bảy một lúc cho mình bảy thì đó là bảy cũng cũng là cũng cũng bảy cũng cũng cũng bảy cũng cũng cũng là bảy thì cũng biết chúng ta đi cũng là bảy cũng cũng là bảy cũng là cái bảy của mình và thì cái bảy cũng cũng là cái bảy cũng cũng cũng là bảy và thì mình là bảy và cũng cảm ơn

primarily for Thank you.

I was my life. I planning to do that.

mundo Gracias.

different directions to Thank you.

I'm 啊！ el حديث رقم خمسة إذا تفاقم أحدكم حديثه وهو على حدثه فإذا صلى نفسه كما كنا حديث وعلى كل متاكمة يجب أن تنزل Thank you.

Brasil, Brasil é uma cidade que Thank you.

pretty much of a lot of understanding of and what we really like to and the navigation to the leadership of this world that is and I think that is really awesome. I want to see you guys in a whole different way to be right over them. I come together and I come together and I come together. You are affected to the world. I want to be working for the people. I want to put it out in the system. I want to put it out in the system.

Tuhan buat mana tapi itu orang dipastikan Tuhan ini sangat

con como el grupo de la sociedad de la nación con la sociedad es de sacar ahora Nada de la clase, Thank you. Ahora no importa, porque tú vas a hacer esto. Ahora más un poco más, y el amigo de la casa es más que la vida. Thank you.

forma para tomar su vida clave. Pero cada, cada momento, cada día, a la entrada, nada va a Nada va a nada se tiene que hacer. Un trabajo de producción, de la ciudad, de la ciudad, de la ciudad, de la ciudad, de la ciudad, de la ciudad, de la ciudad, de Wala, kone el víte нав gesich ta tan sa 2023 a. Pous eventi pati la. Ho e lare konsenda nan ap 앞i we aye parjan an diseases. Nein, pi mis vayo eshi kim kwe wè set e ou taan vinage ab bedeutet eco an van son teme kon eshi kabinger se ti ap pastan te di a기 pan a kendi sen lak". Ka mwen play lap an fye li tenek koni an mi Okey

muestra que se está divulgando as comunidades e curadores de resultados de uma cara para a nossa sociedade. Na verdade, eu não vou dizer que isso é muito caro. Eu vou dizer que isso é muito caro. Thank you.

is too proud of us and we about that to the resurrection. We need to be proud of the fact that we are not proud. We have to try to make our own power back. We have to try to make our own Apa yang dilakukan? Apa yang dilakukan? Apa yang dilakukan?

chúng ta dạy các bạn các bạn chúng ta làm cái gì cho mình cũng có thể mở chúng ta được phải phải chúng ta được phải chúng ta cứ không làm cái gì chúng ta cứ chúng ta cứ chúng ta cứ chúng ta cứ 우리가 남고 이만큼 해서 남고 우리가 하나씩 남는 사람들 Thank you.

啊！

你们都走路，对吧？啊，你们都开车去，啊，你们都开摩托车去，啊，啊，你们都们都开摩去，对吧？啊，你们都开摩托车去，去，对吧？啊，你们都开摩啊，你们都开摩托啊，你们都开摩托车去，对吧？啊，你

tenemos que estar declarar, ahora llegamos Thank you.

cái gì cũng là chúng ta đi được thì phải làm được đúng rồi đó là ta đi được chúng ta đi được đi được cái kết thúc là được chúng ta phải làm cái bản chất ấy để đạt được cái kết thúc chúng ta đi được Wow, chúng ta đi được cái kết thúc là kawan kamu juga juga kita ada dua dulu jadi kita ada dua itu harus jadi jadi akhirnya kan kita kita kita dan itu itu makin kecil kamu akan tahu itu tadi itu ada ada itu ada itu karena kita bisa lihat tadi itu mungkin tapi tapi

chúng ta cũng phải phải làm bắn với nó khác là cái tục của ta à phải muốn bắn phải bắn ra cái cái cái cái cái thứ ba mà ta làm như thế cũng là cái cái à trong cái cái cái cái cái cái cái Thank you.

kalau sudah selamat jalan maka hati kembali kalau begitu umum cara bahagia itu maka hati itu satu tahun maka ini hati sama dua tahun maka ini kenal kita itu kita harus mengetahui kita harus mengubah itu pada yang Apa yang kita lakukan? Kita tidak bisa kita lakukan

biết là mình đi qua cái thứ hai cái đại đó và cái thứ nhất đó là mình đi qua cái thứ nhất đó là cũng chưa biết cái cái này được rồi chứ gì cũng cũng đã đi qua rồi và cũng đã đi cũng và đã qua rồi như vậy anh ấy cũng đang rồi là nó có chút là ba cũng như cả ba luôn cũng là cái phần tương tự nhưng mà cái này là ba cũng phải là cái thứ nhất Yeah.

women that actually work with that person is going to try to get you to help them. They're not going to help them. They're not going to help them. Because they have a problem that they really want to help everybody. Because they have a problem that they want to help everybody. But those who back up the time after this happens, they get to the point of conflict. I don't know what it is. I don't know what it is.

remember

muốn quay muốn nghe một tay như mày có thể không bị không phải của mày có thể không có không được à phải là cái cái cái cái cái để chúng ta có thể làm được cái này là cái này à, là cái này Thank you.

có chút aku punya kami kita baru punya kita kan baru aku kita kan dua tak apa jadi tidak mungkin kita dapat itu betul tapi kalau kita kalau kita belum kita kan Jadi kita sebut aktif. Kalau

पहले किसान लोग थे कारण लोग थे ताकि उनको कुछ ना अपन जागो दियो जागो करो कम से जागो को उद्धार करा करो जागो को मुक्ति करा करो जागो करी का करा करो ऐसा जागो हम जागो करी का को जागो को उद्धार करा करो जागो को जागो को उद्धार करा करो तो करा करो Thank you.

我们说的这个东西，人家说的这个东西，那么，而且说的这个东西，它里面的东西，这个。

我们这个，

say Thank you.

nunca se discute la máquina, la tecnología no es política, es mental. El niño para ahora hay que participar. Es un punto Thank you.

pero tal vez el grupo de alcohol, el grupo quinto programa de todo el mundo. Hago un poquito de tiempo. Lo que digo es que por eso es que yo no digo nada más de eso que yo digo. Pero lo que digo es que

من الشيطان ينشر من البيت الذي ذكر في سورة البقرة. يوقع في سورة البقرة ثلاث مرات ثم في البقرة ثلاث مرات. وبعد ذلك وقال في الدين والمرأة

al Karena dulu jadi terburu buru itu bahkan

如果工作忙了，可以自己做点吃的， Gracias.

وإن الزاد الذين كفروا لينفقون بأبصارهم بل ويقولون إننا لمجنون وقل محمد يقول أتسترجع أن تكون على الكتاب أن تكون من قبل أن تكون أنت موجود وكان ترى أن Thank you. mtu mtu mtakalio anapofika kwa sababu Thank you. Bạn không ta phải đi đâu cũng không được bạn không phải đi đến không Bạn không được phải. Đó. Đó. Chúng ta cũng phải bạn không phải. Bạn không

put his left foot up above the head of the weakness. So he has his on the right. He was one thing about the Nazi that the Arab would remember. Arab in the Arab. Everybody has his Mubarak. Mubarak. Mubarak. kubwa sana bila sababu kwa sababu hapa ndipo hapa ndipo kwa sababu hata ndio sauti ya sababu kwa sababu Bismillah ar-Rahman ar-Rahim. Sen bu kadar bakın. Bakın bu kadar bakın. Bu kadar bakın. Bu kadar bakın. Kalbimizin her zaman bağlı olduğunu, onu kullanarak

That price is your elevation. That price. I can look at the road. The road was on the river, but I can't take it in like a good tonight. I'm like, I'm not really talking about that. I'm not really talking about that. So people have to have a matter of people who come along. So you can get a good deal. You can get a good deal. You can get a good deal. You can get a good deal. You can get a good deal. That kind of works. That's what I'm not really sure about. It's not because you know,

Jadi kalau kadang kalau kita berangkat kan anak kedua itu sangat mudah untuk berkomunikasi dengan anak lagi. Harus begitu harus begitu sama bapak sama ini kan anak tinggal bersama sama itu. Selalu berubah anak di sini pun berarti kami kita bahkan di sini pun ini seperti apa? Berubah ini berubah tentang bahasa tentang berubah itu sama dengan

Other than that, we're not. We're not about to Jadi melakukan praktik dari kedua dua barang hal, orang berpikir barang hal sama dengan itu. Itu anda juga bisa tahu dari itu. Juga untuk terus melakukan itu, kalau bisa. Nah, sekarang

tidak manusia berbeda. Akan hal seperti disampaikan dari yang

melakukan bersama-sama. Maka saya akan tidak bermain. Dua antar seorang yang harus mendukung untuk berani dan akan harus bersabar. Wisdom is not a Maka saya akan melakukan